রাতের আধার কেটে ওঠে রবি তোমারি নাম জপে নিরবধি রাতের আধার কেটে ওঠে রবি তোমারি নাম জপে নিরবধি রাতের আধার কেটে ওঠে রবি তোমারি নাম জপে নিরবধি তুমি প্রভু কত যে মহান প্রভু মহামহিয়ান ও তুমি প্রভু কত যে মহান তুমি প্রভু মহামহিয়ান ও তুমি প্রভু কত যে মহান তুমি প্রভু মহামহিয়ান রাতে রাধার কেটে ওঠে রবি তোমার নাম জপে নিরবধি রাতে রাধার কেটে ওঠে রবি তোমারি নাম জপে নিরবধি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা ধারা তব করুণা দিয়ে সবই ঘেরা পাহাড়ের বুকে দিলে ঝর্ণা ধারা তব করুণা দিয়ে সবই ঘেরা পাহাড়ের বুকে দিলে ঝর্ণা ধারা তব করুণা দিয়ে সবই ঘেরা দেখি সদা তব নিয়ামত দেখি সদা তব নিয়ামত দেখি সদা তব নিয়ামত তোমার শুকুর করি ও গো রহমান তুমি প্রভু কত যে মহান তুমি প্রভু মহামহিয়ান ও তুমি প্রভু কত যে মহান তুমি প্রভু মহামহিয়ান রাতে রাধার কেটে ওঠে রবি তোমারি নাম জপে নিরবধি রাতে রাধার কেটে ওঠে রবি তোমারি নাম জপে নিরবধি তোমারি গান গায় পাক পাখালি প্রেমে ব্যাকুল তব গাছ গাছালি তোমারই গান গায় পাক পাখালি প্রেমে ব্যাকুল তব গাছ গাছালি তোমারই গান গায় পাক পাখালি প্রেমে ব্যাকুল তব গাছ গাছালি তব সিফাতের নেই যে তুলনা তব সিফাতের নেই যে তুলনা তব সিফাতের নেই যে তুলনা তাই তো তোমায় খুঁজি প্রভু দয়াবান তুমি প্রভু কত যে মহান তুমি প্রভু মহামহিয়ান ও তুমি প্রভু কত যে মহান তুমি প্রভু মহামহিয়ান রাতের আধার কেটে ওঠে রবি তোমারি নাম জপে নিরবধি রাতের আধার কেটে ওঠে রবি তোমারি নাম জপে নিরবধি রাতের আধার কেটে ওঠে রবি তোমারি নাম জপে নিরবধি রাতের আধার কেটে ওঠে রবি তোমারি নাম জপে নিরবধি